মসজিদ এই বিষয়টিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন সুনির্ধারিত করেছেন সুস্পষ্ট করেছেন যাতকে সফর ইসলামিক সফর হয় সন্ন্যাতি সফর হয় ইবাদতের জন্য সিরকি বা বেদাতি সফর না হয় এ বিষয়ে যদি কেউ মান্যত করে তাহলে শরীয় সম্মত যদি মান্যত হয় তাহলে সে মানত পুরা করা ফরজ আর যদি শরীয়ত বিরোধী সিরকি বা বিদাতি মান্যত হয় তাহলে তা পালন করা বা তার বাস্তবায়ন করা যাবে না যেমন এর আগে আমরা আলোচনা করেছি আজকে মানতের পর্বের শেষ পর্ব বা শেষ আলোচনা বলগোল মারাম থেকে আমাদের হাদিস নম্বর হচ্ছে বারোশো বারোশো নম্বর হাদিস আজকে মাত্র দুটি হাদিস আছে তবে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে প্রথম হাদিস আবু সাইদ খুদির রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন কালা যে রসুর বলেছেন লা রে হালো ইল্লা সালা সাথে মাসাজিদ সফর করা যাবে না এবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া শব্দে এখানে এবাদতের উদ্দেশ্যে কথাটি নেই কিন্তু এই জন্য লাগালাম যাতে করে ব্যাখ্যাটা হয়েছে অনুবাদের সাথে সাথে তর্জমার সাথে সাথে ব্যাখ্যাটি স্পষ্ট হয়ে যায় সফর করা যাবে না এবাদত করার জন্য কোনো জায়গাকে উদ্দেশ্য করে তিনটি জায়গা তিনটি মসজিদ ছাড়া জায়গাকে উদ্দেশ্য করে এবাদতের উদ্দেশ্য দুটি কথা তাহলে জায়গাকে উদ্দেশ্য না করে হ্যাঁ অন্য কোনো উদ্দেশ্যে যদি হয় যেটা নেক উদ্দেশ্য জায়গাকে কেন্দ্র করে নাই কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যেখানে তার কাছে গেলে আমার দিন দুনিয়ার উপকার আছে তো সফর করা যাবে কিনা হুম কোনো জায়গায় আমার জন্য রুজি রোজগার সহজ আছে রুজি রোজগার করাও সহজ সবেরই কাজ কিন্তু স্থানকে উদ্দেশ্য করে নয় বরং সেখানে আমার রুজির ব্যবস্থা আছে অথবা সেখানে গেলে আমার ভালো এলম শিখার সুযোগ আছে সেখানে গেলে আমার দিন দুনিয়ার কিছু লাভ আছে বলে আমি সফর করছি তাহলে যাইজ কিনা স্থানকে উদ্দেশ্য করে নাই কিন্তু ওই সব স্থানের সাথে এবাদত জড়িত রয়েছে এবাদত জড়িত রয়েছে সেসব স্থানে বেশ কিছু এবাদত করার শরীয়তে বিধান রয়েছে যেমন আরাফা মুজদালিফা মিনা এগুলোর সাথে হজ যে সম্পর্ক রয়েছে তো একজন লোক হজে গেলে সেখানে তো যাবেই আর আরাফা যাচ্ছে মুজদালিফা যাচ্ছে মিনা যাচ্ছে নিকির আশাই তো যাচ্ছে হ্যাঁ, কিন্তু এইসব স্থানের সাথে এবাদতের সম্পর্ক আছে এটা শরীয়ত দ্বারা প্রমাণিত জি এই বিষয়গুলি মনে রাখতে হবে এই হাদিসটা বোঝার জন্য মসজিদ পৃথিবীতে অনেক হতে পারে জি হ্যাঁ কিন্তু তিনটি মসজিদ ছাড়া চতুর্থ এমন কোন মসজিদ নেই যে মসজিদের উদ্দেশ্যে আপনি সফর করবেন কি জন্য ভাই ওখানে গেলে একটু বেশি নিকি হবে সেজন্য যাচ্ছি না জায়জ নাই মসজিদ হলেও জায়জ নাই মসজিদ যেখানে তৌহিদের কালেম উচ্চারিত হয় শির্ক হয় না মসজিদ তৈরি করে মমিনরা তৌহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর জন্য সলাত আদায় করার জন্য আল্লাহর নামে আজান একামত দেওয়ার জন্য তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সবের আশা যদি সফর না করা যায় তো যেসব জায়গায় শির্ক হয় যেসব জায়গায় বেদাত হয় সেসব জায়গার উদ্দেশ্যে সফর করা যাবে না মোটেই সফর করা যাবে যেমন কবর মাজার খানকা কোনো আস্থানা যেখানে মুরিদ বানানো হয় বেদাত করা হয় মিলাদ করা হয় ইত্যাদি জায়জ নয় মেলা বিদাতিদের মেলা লাগে অথবা মুশ্রেকদের কাফেরদের মেলা লাগে জায়জ নয় সফর করা সেখানে যে আপনি ঢাকাতে বলছে আমি ও গ্রামের বাড়িতে ওইখানে একটা মেলা লাগে ওই মেলার উদ্দেশ্যে সফর করছে না জায়জ নয় তবে আপনি যদি মনে করেন যে ওখানে আমার আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছি তা আপনি স্থানকে কেন্দ্র করে যাচ্ছেন না কিসের জন্য যাচ্ছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বহাল রাখা শরীয়তে প্রশংসিত স্বভাবের কাজ দিন দুনিয়ার উপকার আছে এবং আল্লাহ নির্দেশ সুতরাং আমি আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করতে হ্যাঁ আমার রিলেশন যোগাযোগটিকে আরো মজবুত করতে যাচ্ছি মাঝে মাঝে তাদের খোঁজ খবর সরাসরি গিয়ে নিলাম যশোরীর এই জন্য কি বললাম কোন স্থানের উদ্দেশ্যে হ্যাঁ, নেকির আশায় নেকির আশায় আর কিসের উদ্দেশ্যে বিশেষ স্থানের উদ্দেশ্যে সফর করা যাবে না ইল্লা ইলা সারাসাতে মাসাজে তিনটি মসজিদ ছাড়া তিনটি মসজিদ ছাড়া তিনটি মসজিদ কি কি সবার জানা রয়েছে সবচাইতে ফজিলতের মসজিদ হচ্ছে মসজিদুল হারাম বা আল মসজিদুল হারাম দুই রকম পড়া যেতে পারে দুটোকে আলিফলাম দিয়েও পড়া যায় মসজিদ আল হারাম আল হারাম এখানে হাদিস রয়েছে মসজিদুল হারাম মৌসুফের রয়েছে দিকে এটাও জায়েজ রয়েছে সম্মানিত মসজিদ হারাম মানে কি সম্মানিত হারাম মানে নিষিদ্ধ হয় এই কাজটি করা হারাম এই কথা বলা হারাম এটা খাওয়া হারাম ওখানে আমরা কি উদ্দেশ্য নিষিদ্ধ হ্যাঁ নিষিদ্ধ অবৈধ জি হ্যাঁ জায়জ নয় আর সম্মানিত কোনো কিছুর ক্ষেত্রেও হারাম শব্দটি ব্যবহার হয় যেমন হারামের এলাকা হদুদে হারাম সেটা হারাম আলিফ দিয়ে হারা আলিফ মিম আলিফ দিয়ে হয় যেমন আল মসজিদুল হারাম এবার হারাম করে আছে হ্যাঁ? আর হারাম জি হারাম মদিনার হারাম মক্কার হারাম হারামের একটা এরিয়া আছে সেখানে হারামিম শুধু আলিফ নাই কিন্তু দুটোর উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলি হচ্ছে কি সম্মানিত সম্মানিত জি যেগুলি জিনিস হারাম মানে যেসব কথা কাজ হারাম সেখানে একটা আপনার অন্তরে শ্রদ্ধা থাকতে হবে কিসের আল্লাহর আদেশ নিষেধের তাহলে আপনি সে হারাম নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন এই এটাও সেখানে আছে লুকায়িত আছে কিন্তু আমি হারামের কাছে যাই না কারণ এখানে আল্লাহ রব্বুল আলমিনের হ্যাঁ, নিষেধাজ্ঞা রয়েছে সেটাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি তো এই শ্রদ্ধা সম্মানের অর্থ সেখানেও বিদ্যমান আর মক্কার হারামের এলাকা আর মদিনেও হারামের এলাকা আছে জানা আছে আপনাদের তাই না মক্কারটা তো সবাই জানে কিন্তু অনেকে মদিনার যে হারামের একটা এলাকা আছে এটা অনেকে জানে না আর কিছু মজাবে মদিনার হারামে ওই সব বাধা নিষেধ নেই যেগুলি মক্কায় নিষেধ যার ফলে অনেকে এটার গুরুত্ব দেয় না কিন্তু মক্কা মদিনার যে হারামের এলাকা আছে চারিদিকে নির্ধারিত আছে রসুর উল্লাহ নির্ধারণ করেছেন এবং যে হুকুমগুলি মক্কার ক্ষেত্রে আছে শিকার ইত্যাদি করা যায় নয় সেগুলি মদিনার হারামের ক্ষেত্রেও আছে তারপরে সম্মানের বিষয়টিও আছে আপনি হারামের এলাকার সম্মান মর্যাদা আলাদা অন্য এলাকার তুলনায় যদিও এক লক্ষ সওয়াব সেটা হ্যাঁ মক্কার হারামের যে কোনো জায়গায় সঠিক মধ্যে মসজিদে হারাম ছাড়া পক্ষান্তরে মদিনার হারামের এলাকায় এক হাজারের সব পাবেন না আপনি শুধু মসজিদে নবীতে আছে মসজিদ নবীতে এই পার্থক্য আছে কথার এদিকে লম্বা না করে যে কথাটা বলছিলাম যে হারামের এলাকাগুলোকে হারাম বলা হয় বা হারাম এলাকা বলা হয় হ্যাঁ কি যেন বলা হয় যে এই এলাকায় বেশ কিছু বিষয় হারাম রয়েছে আপনি হারিয়ে যাওয়া বস্তু উঠিয়ে নিয়ে যেতে পারবেন না চিরকাল আপনার ঘোষণা করতে হবে না হলে আপনার জন্য হারাম হ্যাঁ এলাকায় আপনি শিকার করতে পারবেন না শিকারী পশু পাখি হারাম এই তো হারাম নিষিদ্ধের দিকটাও রয়েছে যেমন হারাম মানে সম্মানিত এই অর্থ এখানে বিদ্যমান তেমনি নিষিদ্ধ বেশ কিছু বিষয় রয়েছে এটা ওইখানে মজুদ রয়েছে হ্যাঁ। এখানে আর কি করতে পারবেন না বলাই উখতালা খালাহা ঘাস কাটতে পারবেন না আপনি গাছপালা কাটতে পারবেন না যেগুলি এমনিতে জন্মে যায় কিন্তু কেউ যদি ফসল আবাদ করে কাটতে পারবে না খেজুরের গাছ নিজে রোপণ করছে খেজুরের গাছ কাটছে কাটা যায় নয় ওদিনে মক্কায় যায় যদি আর কোনো এলাকায় ফসল হয় হারামের ভিতরে নিজে গাছ লাগিয়েছে নিজে আবাদ করছে নিজে কাটছে জাহেজ আছে কিন্তু যেই গাছপালাগুলি নিজে থেকে জন্মে যায় হ্যাঁ সে সব গাছপালা সে ঘাসও অথবা হোক কাটা যায় নয় হ্যাঁ। ইল্লাল ইজখের তখন প্রয়োজন ছিল এই জন্য রসুল্লাহাম ইজখেরকে সেখানে ব্যতিক্রম করেছেন যে তোমাদের প্রয়োজনের তাগিদে সেটাকে জায়জ করা হলো তো মসজিদে হারাম বলতে গিয়ে কথাগুলি বললাম দ্বিতীয় মসজিদ হচ্ছে মর্যাদার দিক থেকে মসজিদ নবী কিন্তু হাদিসে এইখানে হাদিসে আগে বা দুই নম্বরে মসজিদ আকসার কথা বলা হয়েছে এ মসজিদকে কি বলা হয় হ্যাঁ মসজিদ আল আকসা বা আল মসজিদুল আকসা আকসা কুসুয়া জি দুনিয়া আর কুসুয়া কোরআনিকে ব্যবহৃত ইদ আন্তম বিল অদুয়াতি দুনিয়া ওহম বিল অদুয়াতিল কুসুয়া বদরের যুদ্ধের চিত্র সম্পর্কে আল্লাহ তুলে ধরে বলছেন যখন তোমরা কাছের দিকে ছিলে বিল ওদুয়াতিল দুনিয়া ওহম আর কাফেরদের সেনাবাহিনী বিল ওদুয়াতিল কুসওয়া দূরের দিকে ছিল দূরের প্রান্তে ছিল তাহলে কুসওয়া মানে দূরে ওখান থেকেই আকসা শব্দটি হ্যাঁ আকসা এসিম তাবজিল জি হ্যাঁ তো আকসা মানে হচ্ছে যেটা বেশি দূরে বেশি দূরে জি বেশি দূরে কিসের তুলনায় বেশি দূরে মক্কা থেকে মদিনা আর বাইতুল মোকাদ্দাস জি হ্যাঁ কোনটা বেশি দূরে বাইতুল মোকাদ্দাস মসজিদ আকসা বেশি দূরে জি এই মসজিদকে মসজিদ বলা মসজিদ হারামে আল বলা হয়েছে আল মসজিদেও আল আর তো আল এসছে এখানে বিনা আলে তাহলে এটাও জায়েজ আছে উচ্চারণ কেউ যদি মসজিদুল আকসা বলে জায়েজ মসজিদুল হারাম বলে জায়েজ আল মসজিদুল হারামও জায়েজ কোরআনের ভাষা আর আল মসজিদুল আকসাও জায়েজ মসজিদ আকসার অপর নাম হচ্ছে বাইতুল মোকাদ্দাস বা হ্যাঁ, মকদিস উচ্চারণ দুটি ঠিক মোকাদ্দেস নয় মোকাদ্দেস অনেক বাড়ির বাইতুল মোকাদ্দেশে গেছিলাম বহুল উচ্চারণ জি বাইতুল মকদিস পড়েন মসজিদের ওজনে জারফের আর না হয়ে বাইতুল মোকাদ্দাস যেটাকে পবিত্র করা হয়েছে আল্লাহ পবিত্রতা দান করেছেন পবিত্র মসজিদ কিন্তু মোকাদ্দেস মানে পবিত্র কারি এই মসজিদ পবিত্র কারি এই নামটা ঠিক নয় তৃতীয় মসজিদ মসজিদ হাজা আমার এই মসজিদ আমার এই মসজিদ যে মসজিদের নাম হচ্ছে আল মসজিদ নবী বা মসজিদ রসুল্লাহ রসুল্লাহ সাল্লা নিজ হাতে সাহাবাই কেরামদের সহযোগিতায় মসজিদ বানিয়েছিলেন নিজে সেই জমিটা ক্রয় করে সেই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদে নবী সাল্লাম মোত্তফাকুন বখারি মুসলিমের হাদিস তবে এই বাক্যগুলি সহি বখারির তাহলে মুসলিমের বাক্যে পার্থক্য রয়েছে যেমন সেখানে দুই নম্বরে মসজিদ হাজার মসজিদ আকসাবাই বা শব্দের কিছু পার্থক্য আরো থাকতে পারে জি এই তিনটি মসজিদের ফজিলত রয়েছে তিনটি মসজিদের ফজিলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোন স্থানকে হাসিল হয়নি এই মসজিদগুলি আম্বিয়া রসুলগণ দ্বারা আল্লাহ তৈরি করে নিয়েছেন মসজিদে হারামকে কে তৈরি করেছেন হ্যাঁ এটা প্রসিদ্ধ কোরআনে কারিম আছে যে ইব্রাহিম খালিল আলহি সালাম তার ছেলে ইসমাইল আলী সাল্লামকে নিয়ে তৈরি করেছেন ওয়াইদার ইসমাইল রব্বানা আলী যদিও ওই জায়গা দেখিয়ে দেওয়া হয়েছিল ইব্রাহিম আলহিসাল্লামকে তৈরি করার জন্য তার মানে এই মসজিদে হারাম তার আগেও বহুবার তৈরি হয়েছে কাকে দিয়ে আল্লাহ তৈরি করেছেন প্রথম ফেরিস্তাকে দিয়ে মালায়কা দিয়ে তৈরি করিয়েছেন এসব কথা রয়েছে সেগুলি ঠিক কিন্তু যেটা প্রসিদ্ধ যে মসজিদ হ্যাঁ যে বুনিয়াদের উপর ইব্রাহিম বুনিয়াদ বলা হয় হ্যাঁ সেটা আর কোরআন কেরমে যেটা স্পষ্ট করা হয় সেটা হচ্ছে এই মসজিদ তৈরি করেছেন কে এব্রাহিম খালিদুল্লাহ আলি সালাতাম দ্বিতীয় মসজিদ মসজিদ আকসা কে তৈরি করেছেন এখানে লিখেছেন ইয়াকুব আলি ইসলাম তৈরি করেছেন ইয়াকুব আলি ইসলাম অপর নাম কি ছিল ইয়াকুব আলি ইসলাম তৈরি করেছেন ভাষ্যকালী আল মসজিদ আকসা বানাহ ইয়াকুব সাল্লাহ আলম ইতিহাস সম্পর্কে এর বেশি আমার জানা নাই সোলেমান আলী সালামের কথাও রয়েছে যে তিনি বানিয়েছেন তো কোনটা বানিয়েছেন মসজিদ ফিলিস্তিনে একাধিক এবাদতের জায়গা রয়েছে আল্লাহ আলম মসজিদ হাজা আমার এই মসজিদ মসজিদ নবী কে তৈরি করেছেন হায়ে তোমরা মূল্য নিয়ে তোমাদের এই জায়গাটা এই বাগানটা বিক্রি করে দাও এই জায়গাটা বিক্রি করে দাও আমরা মসজিদ তৈরি করব। এতিমের জায়গা ছিল ফ্রি দিতে চেয়েছে পয়সা রাখবে না আল্লাহর কাছে এর মূল্য চাই আপনার কাছে কোনো মূল্য না বিনা মূল্যে না কেন নেননি আর আজকাল যদি ও করে আদায় করতে পারলে কাজ হয়ে গেল ভুলিয়ে বালিয়ে রকম করে এসে নিতে পারলেই হলো হ্যাঁ ধান্দার শেষ নেই না বিশাল বলছে না নেব তার নিজের পয়সা খরচ করে মসজিদ মাদ্রাসা দিন নের খেদমত করতে হবে এই অনুপ্রেরণা অন্তর থাকতে হবে এই জজবা হ্যাঁ এই মনমানসিকতা তৈরি করতে হবে যে আমরা নিজের খরচ করে মসজিদ তৈরি করব। নিজের খরচ করে দিনই প্রতিষ্ঠান তৈরি করবো জি শুধু মানুষের টেনে টেনে দেবে দেবে সে ছেদিক ন্যায়ের মানুষের কাছে কিন্তু চাপ সৃষ্টি করে নেয় বা চাপাচাপি করে নয় অথবা দিচ্ছে আসছে আসতে দাও যারা অধিকাংশ দায়িত্বশীল তারা এক পয়সা খরচ করে না ইল্লা মাসাল্লাহ রাত করার কিছু নেই যারা এসবে দায়িত্বশীল থাকে তারা দেখা যাচ্ছে যে তাদের কোনো অংশ নেই আর্থিক অংশ নেই ওরা শুধু মানুষের কাছ থেকে কালেকশন করে চালায় বরং ওইটাই গিয়ে নয় ছয় করে ভোগ বিলাস করে খায় অনেকে আছে আমানতে খেয়ানো ভরপুর আল্লাহ দায়িত্ব করে রসুল্লাহাম নেননি জায়গাটা অথচ ফিরিয়ে দিতে চেয়েছিলেন কারণ ইয়েতিমের সম্পদ ছিল প্রথম এসেছেন নাই মোনাফেকদের বলার একটা সুযোগ হয়ে যাবে আর দুর্বল ইমানের লোকেরা মোনাফেকদের প্রভাগান্ডায় অপপ্রচারে তারা প্রভাবিত হয়ে যাবে হতেও পারে ব্যাপার সবাই এরকম আরে রাবিসাল্লাম নিজের ধান্দা খোঁজা দেখো না ইয়াতিমের জমিটা কিভাবে হ্যাঁ কি করে নিল আত্মসাত করে নিল বিনা পয়সায় সুযোগ বিনা পয়সায় নিয়ে নিল না না না কারো বলার সুযোগ নেই পয়সা দিয়ে নেব পয়সা দিয়ে কিনে মসজিদ তৈরি করবো হ্যাঁ থাকতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন দিনের কাজ করার ক্ষেত্রে সবাই পয়সা দিবে তাহলে দিনের কাজ করবেন না আপনি আমি পকেট থেকে কিছু দিয়ে দিনের খেদমত করতে শিখেন জি এই হাদিসে অনেক কথাই রয়েছে এই হাদিস সম্পর্কে শেখুল ইসলাম তাইম রাহেমাহুল্লাহ বলছেন আল মাসাজিদ আল্লি তুষাদুর রেহাল ইলাইহি আল মাসাজিদুসালাসা যেই মসজিদগুলির উদ্দেশ্যে সফর করা যাবে সে মসজিদের সংখ্যা হচ্ছে তিনটি লা এর ভিন্ন সফর করা যাবে না তাহলে বোঝা গেল যে তিনটাতে কি করে দেওয়া হয়েছে সীমিত করে দেওয়া সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে ফাসাফারু ইলাইহি সলাতে ফিহা মসজিদে কেন সফর করে মানুষ সলাত আদায়ের জন্য দোয়ার জন্য জিকির আজকারের জন্য কেরাতে লাওতের জন্য কাপ করার জন্য যেগুলো মসজিদের সাথে সম্পর্কিত আমল কিন্তু কোন একটা মসজিদে আমরা যেমন সফর করছি দুবাই যাচ্ছি অমুক মসজিদ আমার বক্তব্য আছে মসজিদের উদ্দেশ্যে সফর করছি না দাওয়ার উদ্দেশ্যে সফর করছি দাওয়ার উদ্দেশ্যে সফর করছি তালিম দিনের প্রচার প্রসার দিন শিখাবার জন্য সফর করছি তাহলে এখানে মসজিদ কেন্দ্রিক সফর নয় অন্য উদ্দেশ্যের কারণে সেটা হচ্ছে নেকির সফর সফর তিন প্রকারের সফর তিন প্রকার ভালো করে মনে রাখবেন কি বলতে পারেন এটাকে অনেকবারই বলি সফর হচ্ছে তিন ভাগে বিভক্ত হ্যাঁ বলেন পুরানা ছাত্ররা একটু শরী খান হ্যাঁ নেকির সফর সফর তা সফর মোবা নেকি নেই গুনা অনেক হ্যাঁ একটা হচ্ছে হারাম সফর হারাম সফরটা সিরকি সফর হইতে পারে বেদাদি সফর হইতে পারে করার জন্য অন্য পাপ করার জন্য মদ খাওয়ার জন্য জেনা করার জন্য যারা চরিত্রহীন তারা কি জন্য যাচ্ছে বিভিন্ন দেশে থাইল্যান্ডে সফর করছে সিঙ্গাপুর যাচ্ছে হ্যাঁ আর অন্য কোনো দেশে যাচ্ছে কি জন্য হ্যাঁ পশ্চিমা দেশে যাচ্ছে অনেকে পাপিস্ট হ্যাঁ আরাম করার জন্য কেউ যাচ্ছে মাজার পূজার জন্য হ্যাঁ আজমিরের সফর কোথায় বাংলাদেশ থেকে মহিলা একাই বেরিয়ে গেছে আজমির শরীফ যাচ্ছে সিরকি সফর হ্যাঁ বেদাত করার জন্য কোথাও যাচ্ছে অমুক জায়গায় বড় মিলাদ মহফিল হবে তাই যাচ্ছি হ্যাঁ মিলাদুন্নবীর অনুষ্ঠান গ্রাম থেকে দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছে মিলাদ মহফিলে হাজির হওয়ার জন্য বেদাতি সফর সবগুলি হারাম তাহলে হারাম সফর কয়েক রকম সিরকি বেদাতি আর অন্য অন্য হারাম জি হ্যাঁ যে পাপ অন্য অন্য পাপ করার জন্য যে সফরগুলি হয়ে থাকে আর নেকির সফর নেকির সফর অনেকগুলি আছে তার মধ্যে কিছু আছে নেকি দুই রকম এক হচ্ছে এবাদত মহাদা খালেস এবাদতের জন্য সফর খালেস এবাদতের জন্য সফর হজের সফর ওমরার সফর জেহাদের সফর তালাবুল এল দিনে এলম শেখার জন্য সফর মোদিনা ইউনিভার্সিটি সফর করে মোদিনা সারা পৃথিবী থেকে ছেলেরা আসছে হ্যাঁ এলম শেখার জন্য সফর জি হ্যাঁ। এরকমই যেখানে এলম শেখার সুযোগ আমরা মাদ্রাসায় বিভিন্ন জায়গায় সফর করেছি কত দূরে দূরে ছোট বারো বছর বয়সে বিদেশ পাঠিয়ে দিয়েছে পড়ার জন্য আমাদের এগুলো কিসের সফর নেকির সফর অবশ্যই জি হ্যাঁ এলম শেখার জন্য আর ব্যবসা বাণিজ্য রুজি হালাল রুজির জন্য আপনাদের এই প্রবাস এই সফর কিসের জন্য নেকির সফর আপনাদের এই সফর কিন্তু নিয়ত থাকতে হবে সাত যদি নিয়ত থাকে যে আমি এর মাধ্যমে হালাল রুজি নেব আমার জন্য আমার পরিবার ছেলে মেয়ের জন্য তাদেরকে সুখী করব আমি নিজে সুখী হব তাহলে নেকির সফর ইন্নামালামালামিনী আর যদি সবাই বিদেশ যাচ্ছে আমি বিদেশ যাই সবাই রোজগার করছে আমি শুধু রোজগার করতে যাচ্ছি তাহলে নেকি সফর নয় নেকি না গোনাও না হালাল রুজি যদি নিয়ে যান আর যদি সৎ নিয়ত না থাকে যে এই দিয়ে আমি হালাল খাবো আমি ছেলে মেয়েকে আমার বাপ মাকে হালাল খাওয়াবো সাহায্য সহযোগিতা করবো আত্মীয় স্বজনের বাপ মায়ের ইত্যাদি ভাই বোনের এটা নিয়ে যদি না থাকে তো এতে কোনো নেকি নাই দশ দশ বিশ বছর সফর করলেন আপনি প্রবাসে থাকলেন বিবি বাচ্চা ছেড়ে আর অনেক কষ্ট করলেন কিছুই নেকি পেলেন না আপনি তাহলে আপনাদের নিয়তটা যা ঠিক আছে ঠিক আছে কেন এলেম না তাহলে অনেক সময় ঠিক হয় না মানুষের অন্তর সততা আছে কিন্তু বুঝে না যে প্রবাসে যেতে হয় রুজি রোজগারের জন্য ওইখানেও নেকি হইতে পারে সফর করে আবার নেকি নাও হইতে পারে এই পার্থক্যটা যখন বুঝবেন তখন নিয়তটা আপনি পরিশ্রম তো লাগে না ওর জন্য আলাদা কোনো পরিশ্রম লাগছে না আলাদা খরচ করা লাগছে শুধু নিয়তের গিয়ারটা চেঞ্জ করা লাগছে এইখানে মুখেও না নাওয়াই তো পড়াও না বেদাও করা নয় কি আমি কিসের জন্য এসছি হালাল রুজি শুধু পয়সার জন্য আসেনি কিসের জন্য এসছি সুখী হওয়ার জন্য আসিনি হালাল রুজির জন্য এসছি আমি খাবো হালাল আমার ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন তাদেরকে হালাল খাওয়াবো নেকির কাজে অংশ নেব আল্লাহ যদি হালাল পয়সা দেয় তো ওই দিয়ে অনেক নেকির কাজ করতে পারবো এ উদ্দেশ্যে আমি প্রবাসে এসেছি তাহলে স্বভাব নেকির সফর আমরা সফর তা আর যদি এই নিয়ত না থাকে যেমন অধিকাংশ লোকের এই নিয়ত নেই কারণ অধিকাংশ লোক দিন বুঝে না সবাই বিদেশ যাচ্ছে তাই আমি বিদেশ যাচ্ছি হ্যাঁ একটু পরিবারকে সুখী করার জন্য যাচ্ছি এতটুকু ব্যাস এটা কোনো নেকির সফর না এটা কি সফর তাহলে বলবো হারামও না মোবাহ জায়েজ সফর জায়েজ সফর যেমন কারো শখ হলো যে আমি মালদ্বীপটা দেখিনি দেখবো একটা দ্বীপ বা কিছু দ্বীপ আছে সেখানে অনেকগুলি দ্বীপ আছে দেখবো কেমন দেশটা দেখতে জেদ্দা আমি দেখিনি শুনেছি জেদ্দার কর্নিশ বীজ খুব সুন্দর দেখতে যাব যারা জেদ্দার রিয়াজে থাকে বাহারান ব্রিজ দেখতে আসে অনেকে ঈদের সময় ছুটির সময় আসে হ্যাঁ কি নাকি পাবে না মোবাহ সফর জায়েজ সফর হারামও না যদি এখানে এসে হারাম কোনো কাজ না করে তা হারামও না কোনো সব নেই কোনো নেই বোঝা গেছে না এই তিন রকমের সফর তো এই তিনটি মসজিদের উদ্দেশ্যে মানে স্থানের উদ্দেশ্যে যদি সফর করতে হয় স্থান কেন্দ্রিক তাহলে এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর নয় আরো বলছেন তিনি শেখুল ইসলাম কারণ শেখুল্লার সাথে বেদাতি সেই যুগের সামদেশের বেদাতি আলেমদের সাথে যে সব মাসাইল নিয়ে দ্বন্দ্ব ছিল তার মধ্যে সবচেয়ে বড় মাসলা যেটা গুরুত্বপূর্ণ মাসলা ছিল এই মাসলা তিনি ফতুয়া দিতেন যে নবী সাল্লামের কবরের জন্য বা অন্য কোন কবরের উদ্দেশ্যে সাদ্দুর রেহাল মানে সফর করা যায় নয় হারাম তাহলে মদিনা সফর করতে পারবো হ্যাঁ পারবেন কিন্তু কি উদ্দেশ্যে মসজিদ নবীর উদ্দেশ্যে নবীর কবর উদ্দেশ্য নয় বাকির কবরস্থানের উদ্দেশ্য নয় কিন্তু মদিনা যখন চলে যাব তখন নবী সাল্লামের কবর সালাম পড়বো আও বকার ওমা সালাম পড়বো বাকিতে সালাম পড়বো ওহদে যাবো ওগুলো ঠিক আছে কিন্তু উদ্দেশ্য কি হবে হ্যাঁ উদ্দেশ্য হবে মসজিদ নবী জি হ্যাঁ কারণ এই তিন মসজিদ ছাড়া স্থানকে কেন্দ্র করে সফর কোন কি সফর নেই আর বিদাতি যত সুফিরা ছিল আর তাদেরই প্রভাব ছিল রাষ্ট্রীয় ক্ষমতার ওপর যারা শাসক গোষ্ঠী তাদের কাছে যাদের প্রভাব থাকে তাদেরকে দিয়ে এই বিদাতি মোল্লারা যুগে যুগে ইসলামের বড় ক্ষতি করেছে ইবিন তাইব আল্লাহ ঠিক ওই রকমই করেছে এখনো যেসব দেশে বেদাতি আলেমদের প্রভাব রয়েছে সরকারের ওপর ওদেরকে ছাড়া সরকার চলতে পারে না বুঝতে পারছেন বিষয় বুঝতে পারেন না দেশের অবস্থাটা দেখেন যে দেশে ওখানে হ্যাঁ কাদের প্রভাব রয়েছে শাসকদের উপর কারা ওখানে গিয়ে ধর্মীয় হ্যাঁ, নেতৃত্ব দিচ্ছে অথবা পরামর্শ দিচ্ছে হজে হ্যাঁ, হজে কারা ফ্রি ফ্রি সরকারি খরচের সুযোগ পাচ্ছে ওই লিস্টগুলো দেখলে বুঝতে পারবেন যে কারা আছে কাদের প্রভাব আছে সরকারের কাছে যদি কোরআন সন্ন্যার আলেমদের যদি প্রভাব থাকে সেখানে তাহলে আলহামদুলিল্লাহ তহিদ সন্ন্যতের কাজ হচ্ছে যেমন সৌদি আরবে সৌদি আরবে শাসকদের কাছে কোরআন সন্ন্যার আলেমদের মর্যাদা আছে এবং শ্রদ্ধা আছে এবং তাদের প্রভাব আছে তাদের কথা শোনেন এখানকার শাসকরা আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং দেশের হেফাজত করেন সুতরাং এখানে তহিদ সন্ন্যতের কাজ হয় শিরিক বেদাত হয় না বাকি অন্যান্য দেশে বেদাতি আলেমদের প্রভাব আছে সুফিদের প্রভাব আছে পীরদের প্রভাব আছে সেজন্য শিরিক বেদাতের ছড়াছড়ি সে দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই শিরিক বেদাতগুলি আর শিরিক বেদাতকারীরা তো এইরকমটাই ছিল ইভিনে তাইম রাহমাহুল্লার যুগটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক যে তাকে সারা জীবন জেলে কেন কাটাইতে হয়েছে এইরকম আসলা এসছে গিয়ে অভিযোগ করেছে এই বেদাতি মোল্লারা সরকারের কাছে যে ইভিনে তাইমিয়া রসুলের দুশ্মন নজরুল্লাহ কারণ রসুল্লাহ কবরের জন্য নাকি সফর করা হারাম শাসক তো কিছু বুঝে না ও তো মূর্খ কিছু বুঝে না ওকে যেভাবে বুঝিয়ে দেবে আর যার বুঝটা নেবে ও বেদাতি হুজুরকেও শ্রদ্ধা করে বেদাতি ওই সামদেশের বেদাতি হুজুরের ওই যুগের শাসকরা হ্যাঁ, পরামর্শ নিয়েছে আর ওদের অভিযোগগুলিকে সত্য মনে করেছে আর ইব্রাহিম ডেকে জিজ্ঞাসা করলো না না না না না এটা অন্যায় হয়ে গেল আর কেন সফর কাজ নবীর কবর উদ্দেশ্যে দাও জেলে ঢুকিয়ে দাও একটা বিষয় থেকে মুক্ত হয়ে আসলে আর একটা অভিযোগ করে কারণ বিদ্যার্থীরা জানে যে এই মুজাহিদ মর্দে মুজাহিদ এই দায়ী এলাল্লাহ ইমাম যদি বাইরে থাকে তাহলে আমাদের ধর্ম ব্যবসা মুছে যাবে সুতরাং আবার কমপ্লেন করে জেলে ঢুকিয়ে দাও এগুলি করেছে বিদাতিরা ইভিনে তাইম রহমাল্লাহ সারা জীবন এই শত্রুতা করতে থেকেছে এক একটা করে অভিযোগ করে করে করে করে ভুল বুঝিয়ে শাসককে এইভাবে তার ওপর জুল অত্যাচার চালিয়েছে জি হ্যাঁ এমনকি তার ইন্তেকাল হয়েছে জি হ্যাঁ কেলায় দামাস্ক দামেস্কের যে কেল্লা যেটা সেই যুগের জেলখানা ছিল বড় কষ্টদায়ক জেলখানা সেখানে তার ইন্তেকাল হয় আর সেখান থেকে মৃতদেহ বেরোয় এবং তার জানা যায় মুখ খুলতে পারছিল না তার ভক্ত তার অনুসারী লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু তাদের প্রভাব নেই শাসক গোষ্ঠীর কাছে মুখ খুলতে পারছে না জানাজার সময় বোঝা গেল যে সুবহান আল্লাহ রাস্তা ঘাট সব লোকে লোকারণ্য হয়ে গেছে তখন শাসক গোষ্ঠী বুঝতে পারলো যে রে আমরা তো বড়ই ভুল করেছি এই লোককে জনগণ এত ভালোবাসে সে যদি খারাপ লোক হইতো আর মানুষকে বিভ্রান্ত করতো তাহলে এত কেন ভালোবাসবে জনগণ কেন জনগণের ইসলামটা হচ্ছে প্রাকৃতিক ইসলাম ফিতরাতের উপর আছে জনগণ যদি বিভ্রান্তির শিকার না হয় তো এরা আলাদিন ফিতরা যার ওপর এরা ভূমিষ্ঠ হয়েছে ওই ওই ইসলামের ওপর আছে প্রত্যেক মানুষ কবর মাজার পূজা মানুষের অন্তরে নেই পীর পূজা নেই এদের প্রকৃতিকে বিকৃত করা হয়েছে তারপরে কবর মাজার পূজা লেগেছে পীর পূজা লেগেছে শির বেদাতে লেগেছে এই জন্য জনগণের কাছে যদি সঠিক কোরআন সন্ন্যার দাওয়াত সহজভাবে পেশ করা হয় আর পেশ করার যদি কোরআন সন্না ভিত্তিক দলিল ভিত্তিক সহজে কবুল করে দেখেন জনগণ কিভাবে হেদায়ত হচ্ছে জনগণ কিভাবে আলহামদুলিল্লাহ এই যুগে ও কোরআন সন্ন্যার দিকে ফিরে আসছে কত তাড়াতাড়ি ফিরে আসছে আজকাল সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ বিভিন্ন বেকার মোল্লারা এক যুগে বাধা দিত এই ওই মসজিদে যাবি না ওদের মাহফিল ওয়াজ মাহফিল যাবি না কারণ তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না যে ঘরে ঘরে পৌঁছে যাবে তো জলসা তো যেতে দিল না সহি আকিদাদের আর সহি আকিদা মসজিদও ঢুকতে দিল না তো শিখবে কি করে সহি আকিদা যার ফলে দেশের মানুষ দাওয়াত পেত না কিন্তু এখন যদি সহি আকিদার মসজিদও ঢুকতে দেয় না তাদের মুসল্লিদেরকে না না না ওদের মসজিদে যাবি না রে ওরা ওহাবি হবে ওদের মাহফিলও যেতে দিবি না ওদের বক্তাকে এলাকাতে আসতে দিবি না হ্যাঁ থানাতে অভিযোগ করে ওদের মাহফিলকে কি কর বন্ধ কর ব্যান্ড করা এসব করেও পারেন না কারণ অনলাইনে ঘরে ঘরে গিয়ে পকেটে পকেটে ইসলাম ঢুকে যাচ্ছে তো হিন্দসন্না ঢুকে যাচ্ছে আজকাল মানুষ যে দিনের দিকে ফিরে আসছে এটা হচ্ছে কারণ কারণ যেই বাধাটা সৃষ্টি করে রেখেছিল সেই বাধা সে বেড়া ভেঙে দেওয়া হয়েছে ভেঙে গেছে মানুষ এখন জানার সুযোগ পেয়েছে বাংলাতে কোরআনে বাহাদিসের অনুবাদ ছিল না সুতরাং একটা চেক করবে একটা জানালে শিক্ষিত মানুষ যে কোনটা সঠিক এই আলেমের কথা ঠিক না এই যে এদের ভারী দল বিদ্যার্থীদের ওদের কথা ঠিক বুঝার ক্ষমতা ছিল না যার ফলে জানো শিক্ষিত লোকের ইসলামের ধার ধারত না কি আর ও গরজ নাই কিন্তু এখন সহজে বাংলায় আছে ইংলিশ আছে ইসলাম জানার সুযোগ আছে তারপরে বেদাতিদের বক্তব্যের সাথে কোরআন সন্ন্যার আলেমদের বক্তব্য মিলিয়ে তুলনা করে দেখতে পাচ্ছে যে এরা এদের কাছে দলিল আছে এদের কাছে দলিল নেই আমি বোখারিতে আছে কেন নিব না কোরআনে আয়াতে আছে কেন নিব না এদের কথা বিনা দলিলে কেন নিব আমি হেদায়ত হয়ে যাচ্ছে মানুষ সহজে হেদায়ত হয়ে যাচ্ছে জি তো ইবনে তাইম রাহমহল্লা এইরকমই সেই যুগের মজলুম দায়ী ছিলেন যার উপর নির্যাতন হয়েছে বেদাতি মোল্লাদের আর বেদাতি মোল্লাদের কথাই সেই যুগের শাসকরা না বুঝে অজ্ঞতার কারণে জুলম অত্যাচার করেছে বলছেন ও এই তিনটি মসজিদ ছাড়া সাফার সফর করা জায়েজ চতুর্থ মসজিদের উদ্দেশ্যে বেত্তেফাকে এই ক্ষেত্রে একমত জি হাত্তা মসজিদে কবা এমনকি মসজিদে কোবাও আহলুল এল মানে বেদাতি মোল্লা নাই আবার কারণ বেদাতি মোল্লাদেরকে তো আলেম বলছেন আপনার সমাজে না না না বেত্তেফাক আহল এল মানে আবু হানিফা শাহি মালিক আহমদ হেমাম বোকারি মুসলিম আইমা মহাদিসিন কেউ কথা বলেননি যে আর কোন জায়গার জন্য নেকির উদ্দেশ্যে সফর করা যাবে তারা হচ্ছেন আহলুল এল আসলে আলামা মসজিদে কোবা শুধু শুধু মসজিদে এখান থেকে যাচ্ছেন মদিনা কি জন্য যাচ্ছেন বলছে মসজিদে কোবা যাচ্ছে না মসজিদ কোবা সরাসরি ডাইরেক্ট নিয়ত করবেন আপনি নিয়ত করবেন কিসের মসজিদে নবীর আর তারপরে যখন মদিনায় গিয়েছেন আর একটা নেকির সুযোগ আছে সুতরাং চলে যান আপনি করে মসজিদে কোবা চলে যান জি প্রতি শনিবারে সহি মুসলিম হাদিস রয়েছে মসজিদ কোবা হেঁটেও যেতেন আর কখনো কখনো বাহনে চড়েও যেতেন জি হ্যাঁ যারা মসজিদের কাছাকাছি আছে বা মদিনার কাছাকাছি তারা মসজিদে কোবা যাওয়া যখন আমি মসজিদ মসজিদে কোবার কাছাকাছি চলে গেছি মানে মদিনা চলে গেছি তখন মসজিদে কোবা যাব কিন্তু এখান থেকে অথবা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশ থেকে সফর করে যাচ্ছেন আর বলছেন আমি মসজিদে কোবার উদ্দেশ্য যাচ্ছি না না যাবেন না কারণ নবী সাসা বলছেন লাতুসাদুর রেহাল সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া তিনটি মসজিদ নবী তো জানছিলেন যে মসজিদে কোবা আছে চারটি কেন বললেন না mm সুতরাং এই যে হাদিসটা মান্যতের অধ্যায় নিয়ে আসা হয়েছে হাদিসে কিন্তু মানত শব্দ নেই কি আছে সফর নেকির জন্য সফর করা স্থান কেন্দ্রিক তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করবে না তাহলে মান্যতের সাথে কি সম্পর্ক সুতরাং কেউ যদি মান্যত করে যে আমি আমার এই কাজটি হইলে আমি মসজিদ নবীতে দশ রাখাত নামাজ পড়ব বা একদিন তাহাজুদ পড়ব বা একদিন বা তিন দিন দশ দিন বা কিছু এতে কাফ করব। তো পুরা করতে হবে না হবে না নেকির কাজ বা জায়েজ কাজ হয় তো সেটা কি করতে হবে পুরা করা ফরজ আর যদি সেটা বেদাতি কাজ হয় আল্লাহ যদি আমার মনের এই আশাটা পূরণ করে দেয় তো আমি বাকির কবরস্থান যেটাকে আমাদের ছিল জান্নাতুল বাকি বাকির কবরস্থান জিয়ারত করব জায়েজ না জায়েজ না জিয়াজ সফর করবো না জায়েজ না আমি ওহুদ জিয়ারতে যাব জাহিজ নাই কারণ রসুল্লাহামের একটি হাদিস রয়েছে এর আগে আমার আলোচনায় এসছে আল্লাহ ফালিওতে কেউ যদি নেকির কাজের আল্লাহর আনুগত্যের মান্যত করে তাহলে সেটা পূরণ করবে আল্লাহর আনুগত্য করবে আর কেউ যদি অমান নাজারা আইয়াসি আল্লাহ আল্লাহর নাফরমানির মান্যত করে তাহলে সেটা পুরা করবে না আর কাফারা দেবে কেন দুটো মত রয়েছে তবে কাফারা দিয়ে দেবে জি এই হাদিস যেমন এই তিনটি মসজিদের সফরের শরীয়তের বিধান যে এটা বৈধ বা সবের কাজ এটা প্রমাণ করে তেমনি এর বিপরীতে প্রমাণ করে যে অন্য কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা যায় নয় সেটা হচ্ছে হারাম বিশেষ করে আরো গুণাবৃত্তি পাবে যখন কোন সফরকারীর উদ্দেশ্য হবে কোন কবর কারণ কবরে হ্যাঁ সেই কবরকে তার কবর বলেন না মাজার হ্যাঁ অমোক মাজারের উদ্দেশ্যে তো মাজারে মানুষ কি করতে যায় সির করতে যায় ইমান হারাইতে যায় তহি ধ্বংস করতে যায় সুতরাং তার পাপটা আরো বৃদ্ধি পাবে কারণ এটা হচ্ছে সিরকি সফর সিরকি সফর ইমান হারিয়ে দেওয়া সফর বাড়াবাড়ির সফর অতিরঞ্জন যদি সেই ক্ষেত্রে বেদাতীয় সফর হইতে পারে সিরকি সফর হইতে পারে দুটো অবস্থা এর আগে অনেকবারই বলেছি আর আজকে মনে হয় বলছিলাম যেমন যদি কেউ উদ্দেশ্য করে যে ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আজমের শরীফে গিয়ে বা শাহ জালালে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব। তাহলে এটা হচ্ছে বেদাতি সফর কারণ আল্লাহর কাছে দোয়া করো কিন্তু আল্লাহ বলেননি যে অমুক জায়গায় গেলে বেশি দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে না জুমা মসজিদে বলছিলাম অনুবাদ বেদাতি সফর আর যদি সেখানে গিয়ে ওই অলিকে ডাকে বা নবীকে ডাকে তাহলে এই সফর হচ্ছে শেরকি সফর বা ওর কাছে কিছু পাবো শাহজালাল দিতে পারেন না চাইলে কি হবে গেলে উনি দেন কিছু পাওয়া যায় খালি হাতে মানুষ ফিরে আসেন বেরলিবিদের সুফিদের এরকম অনেক কবিতা রয়েছে আরবিতে উর্দুতে বাংলাতে বহু কবিতা রয়েছে জি যে মাজারে গেলে না চেয়েও পাওয়া যায় চাইতে হয় না মাজারে গেলে নাচেও পাওয়া যায় যারা এটাকে অস্বীকার করে অর্থাৎ সহি আকিদার লোকরা তাদেরকে বলছে আরে এই নাদান ওহা মিলতা হেবে মাঙ্গে এই রে নাদান মূর্খ ওইখানে না চাইলেও পাওয়া যায় নবীর কবরের কাছে অথবা কোন পীরের মাজারে না চাইলেও পাওয়া যায় তো এই এতে কাদ নিয়ে যদি যায় তাহলে এই সফর কি সের কি সফর ও সেরি করুক মুখে আর নাই করুক কারণ শির্ক অন্তরের শির কালবের শির্ক জবানের শির্ক আর অঙ্গ প্রত্যঙ্গের সবগুলি শিরিক তাই বলছেন যদি এই বিশ্বাস নিয়ে যায় যে আল্লাহকে ডাকবো সেখানে ওইটা বেশি ভালো গবর কাছে মাজার কাছে গিয়ে আল্লাহকে ডাকবো ফাহা মুবতাদে সেই লোক বেদাতি ওয়াইন খানা ইয়াদু সাহেব আল কাবরে আর কবর ওয়ালাকে ওই যে মৃত তাকে যদি ডাকে ফামালু কুফরুন তাহলে এটা হচ্ছে কুফরি বড় শিল্প কুফর কুফর ও শির্ক কুফর আল্লাহ তহিদ কে অস্বীকার করা অমান্য করা আর শির্ক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এই জন্য শির্ক এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় যে নেক লোকদের অলি আউলিয়ার কবরের উদ্দেশ্যে সফর করা হারাম কবর উদ্দেশ্যে সফর করা হারাম এখান থেকে কেউ যাচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে কারবলা সফর করছে এশিয়ারা কোথায় সফর করছে কারবলা কারবালা সফর জি হ্যাঁ অনেক জাহেল নামে শুননি কিন্তু ওই বেরেলবিরা তো বেরেলবি শিয়াদের কাছাকাছি আকিদাত শুধু সাহাবাই কেরামদের ক্ষেত্রে পার্থক্য আছে যে শিয়ারা সাহাবাই কেরামদের দুশ্মন ঘৃণা রাখে আর কাফের বলে আর বেরেলিরা সাহাবাই কেন্দ্র শ্রদ্ধা করে বাকি আল্লাহ ছাড়া অন্যের কাছে ডাকার ক্ষেত্রে শিয়া আকিদ আর বেরেলবি আকিদ একই রেজবি আকিদ এরাও বলা যায় এরাও অন্য যেসব জায়গাকে শিয়ারা পবিত্র স্থান বলে এরা সেসব জায়গায় যায় হ্যাঁ কেউ যদি বাগদাদ শরীফ যাচ্ছে কিসের জন্য হ্যাঁ বড়পীর আব্দুল কাদের জিলানির মাজার আছে সেই জন্য জি হ্যাঁ তাহলে কমপক্ষে বেদাতি সফর আর সিরকি সফর যদি মনে করে সেখানে গেলে কিছু পাওয়া যায় অথবা সেখানে কিছু চাইবে তাহলে সিরকি সফর কুফরি সফর কিন্তু যদি কেউ বলে বাগদাদ কয়েকশো বছরের হ্যাঁ, আব্বাসী খেলাফতের রাজধানী ছিল আল্লাহ আমাকে পয়সা দিয়েছে আবার বাগদাদ দেখতে যাব যাইজ কিনা তো মোবাহ সফর বাবা সফর সবাবও নাই কোন লাভ নেই সেখানে সেখানে যদি এলেম থাকতো তাহলে নেকির সফর বলতাম নেকির সফর না বাহারান ব্রিজ দেখা আর দিল্লিতে কি আছে লাল কেল্লা আছে জামা মসজিদ আছে আর কি আছে তাজমহল তো আবার কবরের ওপর তৈরি সুতরাং হো বেদাতি সফর তাজমহল দেখতে যাওয়া কিন্তু মুসলিমদের ঐতিহ্য আছে ভারতে সেগুলি দেখবো হ্যাঁ মোগল আমলের অনেক ঐতিহাসিক ইসলাম ঐতিহ্য বা মুসলিমদের ঐতিহ্য সেগুলি দেখতে যাব তাহলে কোনো স্বভাবের সফল না বা সফল হইতে পারে যদি সেখানে শিরিক বেদাত না হয় তাহলে কিন্তু অধিকাংশ জায়গায় তো শিরিক বেদাত হচ্ছে সুতরাং সেই জায়গাগুলোতে বাঁচতে হবে হাজার ফাজার ইত্যাদি আচ্ছা তিন মসজিদ ছাড়া অন্য কোন জায়গার সফর কেন নিষেধ করা হয়েছে শির থেকে জাতিকে বাঁচানোর জন্য মানুষকে শির থেকে এবং শির্কের যেগুলি চোরা রাস্তাগুলো থেকে বাঁচানোর জন্য সবাই গিয়ে শির করে না হয়তো আপনি বলছেন আমি জানি ইসলাম বুঝি আমি তহির বুঝি আমি গেলাম তো অসুবিধাটা কি শিরকের কাছাকাছি পৌঁছে দিবে কারণ আগুনের পাশে বসলে আগুন লাগার আশঙ্কা আছে বেদাত এবং বেদাতির পাশে বসলে বা ওইসব বেদাতের আড্ডায় গেলে আস্তানায় গেলে সেই বেদাতের আশঙ্কা আছে ইমান শৈতান কখন যে কার কেড়ে নেয় ভালো ভালো মানুষ মানব জাতির ইতিহাসে গুমরা হয়েছে অনেক এগিয়ে গিয়ে ইসলামের ক্ষেত্রে তহিদ সন্ন্যাতের ক্ষেত্রে আবার উল্টো দিয়ে ফিরে গেছে এই জন্য তো আল্লাহ দুয়া শিখে রব্বান আল্লাহ তো যে কলুবানা হাতে আল্লাহ তুমি হেদায়ত করেছ আল্লাহ অন্যদিকে ফিরেও না আল্লাহ অন্তরকে মাখা করে দিও না কত মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শির্ক থেকে বাধা প্রদানের জন্য সিরকের যেসব উপায় উপকরণ রয়েছে বা সিরকের চোরা রাস্তা সেগুলি থেকে মানুষকে রক্ষা করার জন্য তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করাকে হারাম বলা হয়েছে কারণ সির্ক শুরু হয়েছে কিসের জন্য কোন স্থানের অধিক শ্রদ্ধা সম্মান করতে গিয়ে যেই জায়গাগুলির আল্লাহ কোনো শ্রদ্ধা সম্মান রাখেন আল্লাহ যেই জায়গার তাজিমের কথা বলেছেন অবশ্যই তাজিম করব তাই না যেখানকার আল্লাহ তাজিম শ্রদ্ধা সম্মান কথা বলেন ওই জায়গাগুলি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে কিছু রয়েছে দেখেন বাংলাদেশে ঢাকার সবগুলি জায়গা একই রকম না বেদাতিদের কাছে টঙ্গির যেখানে ইজতমা হাই টঙ্গি শরীফ জি হ্যাঁ কথা বোঝা গেছে টঙ্গি টঙ্গির যেখানে ইজতমা ওই জায়গায় আর অন্য জায়গায় তাদের কাছে সমান অবশ্যই পার্থক্য আছে এই জায়গাতে হ্যাঁ বিশ্ব ইজতেমা হয় এটা মোবারক জায়গা এইটাই হচ্ছে বেদাত এই বেদাত থেকে ধীরে ধীরে আজকের বেদাতে আমি এই কথাটা অনেক আগে থেকে বলি শুরু থেকে আজকের বেদাতি আগামীকালকের মুশরিক বেদাত করতে করতে বেদাতের এত কুপ্রভাব আছে আর ওর নহুসাদ যেটাকে বলে মানে ওর যে একটা খারাপ দিক আছে যে আজকের বেদাতি কালকের মুশরিক হয়ে পড়ে সিঁড়ি করা শুরু করে এক ধাপে লাফিয়ে যেমন ব্যবচার হয় না এক ধাপে লাফিয়ে ব্যবচার হয় না কিন্তু ব্যবচারের জন্য অনেকগুলি স্টেপ পার করতে হয় যারা ওইসব লম্পট হ্যাঁ এই জন্য আরবি একটা ছন্দে কবিতাতে এইভাবে বলা হয়েছে প্রথম প্রথম কথা বলা শুরু হয় না তার আগে একটা মুচকি হাসিল প্রথম চোখে চোখে হ্যাঁ চোখ পড়লো চোখ পড়লেও যে মুচকি মুচকি হাসি হবে জরুরি নাই কিন্তু তারপরে দুই দুই চার চোখ যখন একসাথে হলে তখন একটা মুচকি হাসি এদিক থেকে মুচকি হাসি ওদিক থেকে মুচকি হাসি আহ এখন কথা বলার সুযোগ কথা বলা তারপরে কথা একটু লম্বা করা হ্যাঁ তারপরে তারপরে তখন একটা দেখা সাক্ষাতের সুযোগ হ্যাঁ গল্প করার কথা বলা নির্জন একটা নির্জনতার সুযোগ তারপরে তখন অনেকগুলি ধাপ পার করে মানুষ বড় জেনায় লিপ্ত হয় আল্লাহ যেন এই কথা বলে ওলা তাজনু জেনা করিও না ওলা তাকরাবু জেনা জেনার কাছে যেও না যখনই একটা মহিলার দিকে চোখ দিলার আর ও তোমার দিকে এই চোখে জাদু আছে জেনার কাছে চলে গেল তো এক ধাপ কাছে গেল তো ও একটু হেসে উঠলো তুমিও হেসে উঠলে এই শয়তান সুজনের কাজ হয়ে গেছে ও রাজি আমিও রাজি কাজ হয়ে গেছে গেল গেল ফেতনা টেলিফোন ইন্টারনেট ওই রকমই শুধু একটা প্রশ্ন করলো আর উত্তর দিয়ে দিলেন এতে ফেতনা নারী ফেতনার আশঙ্কা নেই ওখানে যদি স্টপ করেন কিন্তু এটা মাসলা প্রথম মাসলা দিয়ে ঢুকলো কোরআন শিক্ষা দিয়ে ঢুকলো আর তারপরে মাসলা জানার পরে তারপর বলছে শেখ হুজুর বা ভাই আপনাদের মতো দিনই ভাই ভাই আপনার বিয়ে হয়েছে বলছে হ্যাঁ হয়েছে ছেলে বিয়ে আছে আছে কয় ছেলে মেয়ে ইত্যাদি মানে বিয়ে হয়নি আপনার যখন জানলো আপনারও কৌতূহল হলো যে আমিও জানি কি তোমার বিয়ে হয়েছে হ্যাঁ এই যে বিয়ে হয়েছে হয়নি বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামী ভালো না স্বামী ভালো না তো ওর কাছে শান্তি পাওয়া না তো আমি শান্তি দেবো গেল এইভাবে জেনা হয়েছে শিরিক বিদাতগুলি এভাবে হয়েছে শিরিক বিদাতগুলি আস্তে আস্তে এভাবে হয়েছে ঠিক আল্লাহ আল্লাহ হেফাজত ফিতান মা জাহারা মিনহা খুব বেশি বেশি দোয়া করবেন আল্লাহ প্রকাশ্য গোপনীয় সব রকম ফেতনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি নারীদের ফেতনা পয়সার ফেতনা ছেলে মেয়েদের ফেতনা জি কত রকম যে ফিতনা আছে আল্লাহ আল্লাহ হেফাজত করে যেই জায়গার আল্লাহ তাজিম করেনি সেই জায়গার আপনি তাজিম করছেন শিরিক বেদাতের রাস্তা খুলছে সুতরাং ওই সব জায়গায় সফর করা যায় নয় বিশেষ করে কোন জায়গায় যদি নবীর কবর হ্যাঁ, অমুক দেশে নো আলি কবর আছে অমুক জায়গায় মুসা আলি সালামের কবর আছে অমুক জায়গায় অমুক নবীর কবর আছে এগুলি সন্ধান করা সন্ধান করে একটা বিদাতের রাস্তা খুলছে মানে অনেকে জিজ্ঞাসা করে যে শেখ মুসা আলি ইসলামের কবর কোথায় আমি কি উত্তর দিই জানেন যদি জানাও থাকে বলি আপনার কবর নিয়ে লাভ কি হ্যাঁ যে একটু দোয়া করবো মানে কবর জেনে দোয়া করা যাবে এমনি দোয়া করা যাবে না হ্যাঁ না কারো কবর জানার দরকার আবু হানিফার কবর কোথায় না কোনো প্রয়োজন নেই জানা এই প্রশ্ন করাই ঠিক না শয়তান ঢুকছে এই আবু হানিফা এত বড় এমাম ওনার কবর অমুক জায়গায় এমন শাফির কবর কোথায় এবং মালিকের কবর কোথায় আরে হাসান হোসেনের কবর কোথায় হ্যাঁ শয়তান এই রাস্তাতে ঢুকছে কিন্তু জানতে পেরেছি সুযোগ সুবিধা হইলে আর আসছি তো এখানে শুনেছি আমাদের শেখ বলছিল যে এখানে হাসান হোসেনের কবর আছে চট কথা বুঝতে পারছেন এইভাবে বিদাত হয় আর বিদাত করতে করতে শিরিক শুরু হয় এজন্য এমন কোন রাস্তাই খুলতে হবে না যেগুলোতে বেদাত অথবা শিরকের চোরা রাস্তা আছে তাই বলছেন বিশেষ করে যেখানে আল্লাতিফিয়া কবুর ও আম্বিয়া নবীদের কবর আছে আউলিয়া নেক লোকদের কবর আছে ওলামাদের কবর আছে এমনকি আলেমদের কবর আমি যে মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার মাদ্রাসাটা আমাদের আমার শ্বশুর বংশের চালায় জজামুল্লাহ খেরান যারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ রহম করেন তো ওই মাদ্রাসার বিশাল এরিয়া নিয়ে জমি জায়গা আছে বিশাল ফিল্ড মাদ্রাসার পেছনে সাইডে অনেক জায়গা আছে বিশাল একটা কবরস্থান করার মতো সুযোগ সুবিধা ছিল আজকে থেকে তেইশ চব্বিশ বছর আগে তখন ওখানে ছিলাম একুশ বছর তো এখানে হচ্ছে একদিন আমাদের চল্লিশ জন মোদারেসিন শিক্ষক নিয়ে তার মধ্যে বারো জন মাদানি যখন আমরা ছিলাম একটা মিটিং হলো যে আমরা এই জামে আম বখারির আলেম ওলামাদের জন্য একটা কবরস্থান এখানে করতে পারি নাকি আমাদের তো জায়গার অভাব নেই আলাপ আলোচনা কেউ বললো যে ভালোই তো সব আলেম আলমাদের দাফনটা এখানে হলো বাইরের যারা আছে তারাও যদি এখানে মারা যান বিশেষ করে স্থানীয় যারা এখানে বাড়িঘর করে নিয়েছে অনেক আলেম আলমারা আছেন তাদের একটা কবর হবে সব ওলামাদের কবর মাসাল্লাহ ভালোই কথা শেষ পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত কি হলো যে না সেটা করা যাবে না সেটা করা যাবে না হতে পারে যে এরা আহলে হাদিস আজকে আহলে হাদিস এরা সৈয়াকিদার সালাফি এরা সব মাদানি কিন্তু এদের এতেকালের পঞ্চাশ বছর পরে এমন এক জাহেল মূর্খ জাতি আসবে যারা এদের অতি ভক্তি করতে এত বড় বড় আলেম আলমাদের এখানে খবর আছে তারা সাহিত্য আছেন সুতরাং ধীরে ধীরে শৈতান ওই করা শুরু করলো যে যা ওদের একটু জিয়ারত কর জিয়ারত করতে গিয়ে অতি ভক্তি শুরু অতি ভক্তি করতে করতে কবর পাকা হইলো পাকা করতে করতে ফুল চাদর চড়া শুরু হলো ফুল চাদর চড়াতে চড়াতে সেজদা করা শুরু হইলো হতে পারে না হতে পারে আজকের তৌহিদবাদীদের সন্তান আগামী পঞ্চাশ একশো বছর পরে বহু ইতিহাস আছে আমার এরকম অনেক ইতিহাস জানা আছে বড় বড় এমাম আলেম ছিলেন তার হ্যাঁ বংশধার এখন তারা গোমরা পথভ্রষ্ট মাজার অথচ তাদের পূর্বপুরুষ পাঁচশো বছর আগে তারা সহি আকিদার আলেম আলমা ছিল আপনি কখন এটা মনে করেন এই জন্য তো ইব্রাহিম আলাইসাল্লাম নিজের জন্য শুধু দোয়া করেননি ওই জন্য বনি ও আল্লাহ আমাকেও বাঁচাইও আর আমার সন্তানদেরকেও মানে আগামী প্রজন্মকে আল্লাহ বাঁচাইও আসনা মূর্তি পূজা থেকে শিরিক কুপুরি থেকে আপনি বেশ ভালো নামাজি মুসল্লি আপনার ছেলে বেনামাজি হইতে পারে না আপনার ছেলের ছেলেরা বেনামাজি বেদিন হইতে পারে না হচ্ছে সেজন্য ইব্রাহিম আল ইসলাম আর একদম আল্লাহ আমাকেও নামাজি বানাও আর আমার বংশধরকে কেউ নামাজি বানাও কথা লম্বা হয়ে যাচ্ছে তো কিন্তু আজকের দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দাস মনে রাখবেন তাই না ইমাম ইবনে তাইম রাহমাহুল্লাহ এই ক্ষেত্রে আরো বলছেন একজন বেদাতি সেই যুগের আলেম ছিল আখনাই আখানাই করতে ওয়াল ওয়াইন ওয়া মালিক তিনটি মসজিদ ছাড়া অন্য কোন স্থানের উদ্দেশ্যে সফর করা যে হারাম এই উক্তিটি এমনকি কি যদি আমাদের প্রিয় নবী কবর হয় নবীর কবরের উদ্দেশ্যে সফর করা এটাও হারাম এটা ইবনে তাইমিয়ার কোন নতুন কথা নয় বরং হোয়া কৌল মালিক এমাম মালিক রাহেমাহুল্লার উক্তি যিনি মদিনার এমাম আর চার এমামের একজন এমাম এমাম আহলুসন্নাত জামা মহাদ্দিস ও জমহুর আসহাবি আর তার অধিকাংশ ছাত্রদের আকসার আসহাবি আহমদ ইমাম আহমদের অধিকাংশ ছাত্রদের মত এটি ও আহলুল হাদিস আর মুহাদ্দেসিন আহলে হাদিসেরও মত এটি যারা হাদিসের অনুসারী তাদেরও মত যে নবী কবর উদ্দেশ্যে সফর করা হারাম যায় নয় কারণ ফেতনার আশঙ্কা আছে আমি নিজের চোখে দেখেছি চোখে দেখা ঘটনা বলছি আসরে নামাজের পরে আমাদের মদিন ইউনিভার্সিটি থেকে ফ্রি বাস আসে ছাত্রদের জন্য মাগরে পর্যন্ত বাস আসে যে যে আসলো মাগরে এসার সলাতে যান আবার এসা পরে নিয়ে চলে যাবে আর যদি দেরি করেন তো আপনার বাস ছুটলো তখন নিজের পয়সা দিয়ে যান আসেন কিন্তু আসর থেকে মাগরে পর্যন্ত আবার এসা পরে এক ঘন্টা আপনাকে নিয়ে যাচ্ছে আরাম থেকে এই সিস্টেমটা তখন থেকে আছে মাসা আল্লাহ দশটা বারোটা বাস আসলো প্রতিদিন সেদিন আসর পরে আসর নামাজটা পড়ে হারামে চলে আসুন হাদিস মুখস্ত করতে হবে কোরআন দশ পড়া প্রতি বছর আছে আবার আড়াইশো তিনশো করে হাদিস মুখস্ত করা আছে চলে আসলাম যে মসজিদ নবীতে বসে বসে এগুলো কিন্তু মুখস্ত করলে মসজিদ নবীদে বসে আলহামদুলিল্লাহ করতাম তো চলে আসছি ঢুকতে মাত্র খালি খালি আসর পরে রোদ্রের সময় খালি খালি আছে এক মিশরি মসজিদ নবীতে ওই বাবুস সালাম থেকে সালাম দিয়ে আর শিরিক করে ঢুকছে দূরে চলে এসছে মসজিদে নবীর যে বাবুস সালাম গেটটা প্রথম নম্বর যেটা গেটটা হ্যাঁ এই গেটটাই দিয়ে বের হচ্ছেন আমি ঢুকছি বেরিয়ে চলে যাচ্ছে তারপরেও পাগলের মতো বলছে দিয়া রসুল আল্লাহ দিয়া রসুল আল্লাহ দিয়া রসুল জি মানুষের ইমান অজ্ঞতার কারণে এত দুর্বল যে রসুল উল্লাহামের কাছে কি চাইছে মদন চাইছে এগুলো থেকে বাঁচানোর জন্য ওলামারা আইমাইকরম্বন এটাই বলেছেন তিনটি জায়গা ছাড়া অন্য কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা তাহলে কি হারাম তবে আমি এর আগে ওইসব কথাগুলি বলে নিয়েছি ভাস্কর বলছেন হজের সফর জেহাদের জন্য সফর হিজরতের সফর হিজরত করছেন এই জায়গায় কাফেরদের জন্য অত্যাচার চলছে সুতরাং ওখানে একই দেশের মধ্যে হিজরত হইতে পারে বেদাতিদের জুল অত্যাচার চলছে আমাকে সহি দিন পালন করতে দেয় না হিজরত করেন আপনি একই দেশের মধ্যে হিজরত এক দেশ থেকে আর দেশে হিজরত আমি দিন পালন করতে পারছি না ছেলে মেয়েদের এখানে মুসলিম করে রাখা মুশকিল ছেলেমেয়েরা বড় হইলে পশ্চিমা দেশে মুসলিম করে রাখাটা বড়ই কঠিন ব্যাপার আপনি এখান থেকে ভালো ইমান মজবুত নিয়ে গেছেন আপনি হয়তো টিকে থেকে গেলেন কিন্তু যখন ছেলেমেয়েরা বড় হবে তখন বড় একটা দুশ্চিন্তা যেটা অনুভব করছে যারা ওখানে স্থায়ীভাবে বসবাস করছে সুতরাং এই জন্য গলামারা বলেছেন স্থায়ীভাবে সেসব দেশে বসবাস যদি সেখানে ঝুঁকি থাকে ভালো পরিবেশ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দিন শিখার অসুবিধা নেই দিন পালনে কোনো অসুবিধা নেই ছেলেমেয়েদের তরবিয়তে কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে কিন্তু সেটা তো না সেখানে ছেলেমেয়েরা স্বাধীন ছেলে কোনো চাপ দিতে পারবেন না আপনি ছেলে যদি গার্লফ্রেন্ড নিয়ে আপনার ঘরে ঢুকে যায় কিছুই বলতে পারবেন না আপনি যদি বলেন তো আপনি অ্যারেস্টেড হবেন জি হ্যাঁ সুতরাং সব জায়গায় স্থায়ীভাবে ছেলে মেয়ে নিয়ে বসবাস করা সম্পর্কে বহুবার চিন্তা করতে হবে আল্লাহ যেন হেফাজত করেন এবং ভালো জায়গার ভালো মানুষদের যেন ব্যবস্থা করেন যারা ভালো হয়ে বাঁচতে চায় মুসলিম হয়ে আল্লাহ যেন তাদের জন্য ভালো ব্যবস্থা করেন আজকাল পৃথিবীও সংকীর্ণ হয়ে গেছে বাস করবেন কোথায় যেখানে মনে করছেন যে একটু ইসলাম ভালোভাবে পালন করতে পারবো শিখতে পারবো বা ছেলে মেয়েকে হয়তো একটু কন্ট্রোলে রাখতে পারবো সেখানে যান নিয়ে মুশকিল যান বাঁচানো মুশকিল কাফেরদের জুল অত্যাচার সেখানে বসবাস করা মুশকিল জালেমের জুলমে সেখানে বাস করা মুশকিল হ্যাঁ কাফের দেশে ইউরোপে এইরকম ধর্ষণ হয় যে ধর্ষণ বাংলাদেশে হচ্ছে বিচার হচ্ছে না আমাকে আমেরিকার কিছু ভাইরাই আমাকে গত সপ্তাহে বলছিলেন যে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে আমরা তো কাফের দেশে আছি এইখানে এক সমস্যা তো ওখানে আরেক সমস্যা আরেক সমস্যা কোথায় যাবেন জি আল্লাহর জমিন মনে হচ্ছে সংকীর্ণ হয়ে গেছে কোথায় ইমান রক্ষা করবেন কোথায় আপনি জানমালের রক্ষা করবেন কোথায় ইজ্জত আবরু রক্ষা করবেন আল্লাহ যেন ভালো মানুষদের হেফাজত করেন এইরকম ব্যবসা বাণিজ্যের জন্য সফর করা এলম শিখার জন্য সফর করা এসবগুলি শরীয়ত সম্মত জি কারণ এর দলিল প্রমাণ রয়েছে এর দলিল প্রমাণ রয়েছে রসুল্লাহ সাহাবাই কেনামরা একটা হাদিসের জন্য সফর করেছে হাদিস শিখতে দামেশকে গেছেন বলছে একটা শুনেছি যে একটা হাদিস আছে তিরমিজিত আছে আবু দাউদে হাদিস আছে শুনেছি যে একটা হাদিস আপনি এখানে বর্ণনা করছেন যেটা আর কারো কাছে শুনিনি সেই জন্য আমি মদিনা থেকে কোথায় এসছি দামেশকে এসছি তারপরে আইম্মাই কেরাম গহন কোথায় ইমাম বখারির বাড়ি আর কোথায় সানা ইয়ামানে সফর করেছেন মক্কা মদিন এসছেন মেশর সফর করেছেন বাসরা কুফা সব যে সবচেয়ে সব যে সফর করেছেন দামেস্ক তো এসব সফর শরীয় সম্মত মদিনা মনামরা যখন চলে আসবেন উদ্দেশ্য প্রথম হবে কি মসজিদে নবী কিন্তু যখন চলে আসবেন তখন মসজিদ নবীতে এবাদত করে তার সাথে সাথে ফায়জা ওয়াসাল্লাহ এলিয়ে যখন পৌঁছে যাবেন মসজিদ নবী জার আল কাবরা শরীফ রসুল্লাহ সাল্লামের কবর মোবারক কবর শরীফের জিয়ারত করবেন এইনে আল দুই সাহাবি যে পাশে দাফন আছেন তাদের জিয়ারত করবেন এবং তাদেরকে সালাম বলবেন জি হ্যাঁ এটি হচ্ছে জাহেজ শরীয়ত সম্মত সফর কারণ আপনার আসল উদ্দেশ্য হচ্ছে মুসিদ নবী এইভাবে মদিনা যখন এসছেন তখন জিয়ারতুল বাকি বাকির কবরস্থান জিয়ারত করবেন সোহাদা ওহদ তাদেরকে সালাম বলার জন্য যাবেন সেখানে যাবেন হ্যাঁ ওহদের প্রান্তে এরকম মসজিদে কোবাও যাবেন সেখানে দুই রেখা সালাত আদায় করার জন্য এছাড়া বাকি জায়গাগুলি যেগুলি জিয়ারতের স্থান জিয়ারা জিয়ারা জিয়ারা রিয়ারা আশার রিয়াল আশার রিয়াল করছে না দশ রিয়াল দশ রিয়াল পনেরো রিয়াল পনেরো রিয়াল জিয়ারা জিয়ারা আর নেজাজে কি বলাতেন মসজিদ কি বলাতেন মসজিদে গেলে কোনো সব নেই তবে শুনেছি যে এখানে কিবলার পরিবর্তন হয়েছে সেই জন্য যাচ্ছি দেখতে অসুবিধা নেই আমিও দেখতে গেছি এক দুইবার প্রথম গেছি আগ্রহের সাথে আর তারপরে কোনো প্রয়োজনে গেছি কিবলাতেন মসজিদের পাশে এক ভাই ছাত্র একাধিকবার দাওয়াত দেশে তার বাসাতে গিয়েছি মসজিদে কিবলাতাইনে হয়তো কখনো নামাজও পড়ে নিয়েছি গেছি খাওয়া দাওয়ার সময় নামাজ টাইম হয়ে গেছে কিন্তু আমি মসজিদ মসজিদকে উদ্দেশ্য করে জানি যে ওখানে নামাজ পড়বে এই উদ্দেশ্যে যাইনি কথা বলছেন না তো হ্যাঁ তো কিবলাতেনে কোনো সব নেই ওই রকমই সাতটা মসজিদ ছিল এখন কমতে কমতে সংখ্যা কমানো ছোট ছোট মসজিদ আর লাইন লাগিয়েছে বিদাতিরা নামাজ পড়ার জন্য এই তো ছোট যায় নামাজ বিছানা আছে বেদাতি এইসব জিয়ারত এরকম মসজিদে গামামা মসজিদে গামা যে ঈদগাহে যে মসজিদে তৈরি হচ্ছে মসজিদে আলী এইসব মসজিদের জিয়ারত করে না সব এইসব জায়জ না ফালা শরীয়ত সম্মত নয় শরীয়ত সম্মত নয় এখানে আজকের আলোচনা শেষ করি একটি হাদিস থেকে গেল সময় যেহেতু আমাদের সংকুলন হলো না ইনশা আল্লাহ তালা আগামীতে এই হাদিসটা দিয়ে আমাদের এই অধ্যায় শেষ করবো ওয়াজাকুমুল্লাহ খের আল্লাহ যেন আমাদেরকে উপকারে এলম দান করেন ভালো আমলে তফিক দান করেন আকিদার সংশোধনে তফিক দান করেন সহি আকিদার ওপর কায়েম প্রতিষ্ঠিত থাকার তফিক দান করেন সহি আকিদা আমলের দাওয়াত দেওয়ার তফিক দান করেন আল্লাহ রব্বরে আমাদেরকে ইসলার জীবন সংস্কার সংশোধনের জীবন দান করেন তবে ইস্তফারের জীবন দান করেন নেক জীবন দান করেন সুবহান রব্বিক রব্বিল ইজাদ আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন রাব্বিল আলামিন